بديع السماوات والأرض أنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের আদি স্রষ্টা কিরূপে আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি সবকিছু স্রষ্টা অতএব তোমরা তাঁরই ইবাদত করো তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ কোন কিছুর দৃষ্টিসীমা তাকে বেষ্টন করতে পারে না অবশ্য তিনি সকলের দৃষ্টিকেই পেতে ও বেষ্টন করতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সুবিজ্ঞ তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে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 আপনি বলে দিন নিদর্শনাবলী তো আল্লাহর কাছেই রয়েছে হে মুসলমানগণ তোমাদের কে বলল যে যখন তাদের কাছে নিদর্শনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই আমি ঘুরিয়ে দেব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেব ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আমি যদি তাদের কাছে ফেরেস্তাদের অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলত এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয় কিন্তু যদি আল্লাহ চান কিন্তু তাদের অধিকাংশই মূর্খ وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم يوحي بعضهم إلى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 উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে ভক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় অথচ আল্লাহ ওই সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা অন্যকে বিপদগামী করতে থাকে আপনার পালনকর্তা সীমা অতিক্রমকারীদের যথার্থই জানেন وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গোনাহ পরিত্যাগ করো নিশ্চয় যারা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 হতে পারে যে অন্ধকারে রয়েছে সেখান থেকে বের হতে পারছে না এমনি ভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেওয়া হয়েছে وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا بأنفسهم وما يشعرون আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সেই চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধেই কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد وعذاب شديد بما كانوا يمكرون যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে আমরা কখনই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহ রসুলগণ প্রদত্ত হয়েছেন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 করে হারাম করে নিয়েছে নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি